বলনা জালি মেরে জুলুম কি বন্ধ হবে না রব্বানা জালি মেরে জুলুম কি বন্ধ হবে না অসহায় জনতা কি অসহায় জনতা কি মুক্তি পাবে না বলো না জালি মেরে জুলুম কি বন্ধ হবে না রব্বানা জালি মেরে জুলুম কি বন্ধ হবে না শিষ্টের দমন দুষ্টের পালন এই তো দেশের নীতি আইন বলতে নাই রে কিছু শুধুই স্বজন প্রীতি শিষ্টের দমন দুষ্টের পালন এই তো দেশের নীতি আইন বলতে নাই রে কিছু শুধুই স্বজন প্রীতি রক্ষকাজী ভক্ষক হয়ে রক্ষকাজী ভক্ষক হয়ে দিচ্ছে যে সান্ত্বনা বলো না জালিমের জুলুম কি বন্ধ হবে না রব্বানা জালিমের জুলুম কি বন্ধ হবে না অসহায় জনতা কি মুক্তি পাবে না বলো না জালিমের জুলুম কি বন্ধ হবে না রব্বানা জালিমের জুলুম কি বন্ধ হবে না সুবিধাবাদী শাসকেরা রয়েছে চুপ করে দুর্নীতির ওই আখড়াই বসে স্বার্থ হাসিল করে সুবিধাবাদী শাসকেরা রয়েছে চুপ করে দুর্নীতির ওই আখড়াই বসে স্বার্থ হাসিল করে সাদা পোশাকে সজ্জিত ওরা সাদা পোশাকে সজ্জিত ওরা আসলে হয় না বলো না মেরে জুলুম কি বন্ধ হবে না রব্বানা মেরে জুলুম কি বন্ধ হবে না অসহায় জনতা কি মুক্তি পাবে না বলো না মেরে জুলুম কি বন্ধ হবে না রব্বানা জালিমেরে জুলুম কি বন্ধ হবে না স্বাধীনতার তিরিশ বছর কি বা পেলাম মোরা আঙুল ফুলে কলা গাছ হল শাসক হল যারা স্বাধীনতার তিরিশ বছর কি বা পেলাম মোরা আঙুল ফুলে কলা গাছ হলো শাসক ছিল যারা দিশে যে লুটে নাই তারা দিশে যে লুটে নাই তারা সহায় সম্বল খানা বলো না জালিমের জুলুম কি বন্ধ হবে না রব্বানা জালিমের জুলুম কি বন্ধ হবে না অসহায় জনতা কি মুক্তি পাবে না বলো না জালিমের জুলুম কি বন্ধ হবে না রব্বানা জালিমের জুলুম কি বন্ধ হবে না